আপনি এদিকে আসেন এক ওদিকে বসে আছেন কেন কোথায় বসে আছেন পাকর ডুবি ম তার মধ্যে মধ্যাহ্ন লীলা যে এখানে প্রথমে গৌরাঙ্গ লীলা করিব সকা সঙ্গে শ্রীকৃষ্ণ বনেতে গম তাতে ব্যাকুল সব ব্রজবাসী জ স্মরণ করি আমার গৌরাঙ্গ সুন্দর আরে তদনরূপ লীলা করে মনোহ হুজুর গোরাঙ্গের মলে ধবল মলে হার মনে chuva ও চাই বৃন্দা অবন পা আবে সে গৌরাঙ্গ ডাকে রে আজো রে ভাবের আবে সে আ 入れば বলে আয় আয় ধবলিতায় আয় আয় আয় আয় ধবলিতায় আয় আয় আয় আয় ধবল আ সিংহা সিংহা বেন মুরা 된다. বাংলা আজ গোটা বাজনা বেজে উঠল সিঙ্গা 的心啊，我的心啊，别。 সবদ বলে সবদি গোরা সুন্দরা নন্দ আহাই সঙ্গী নিতা নন্দ দলের ভাবে দলের ভাবে প্রিয় ভিরাম মনে রখো করিছে লীলা প্রকাশে ইয়ে আজ প্রকাশ वाचा अच्छा। प्रकाश जे চাঁদ করিলাম প্রকাশ Up. cho অগোটা বাজে না রাতের বেলায় অধিক হল গোটা বাজনা বেশ बोलो गोटा बाजना বাজনা যে ও বেজে ওটলা ওই নন্দ বাবার নন্দ বাবার রাজ মহলে গোটের বেলায় অধিক হলো গোটা বাজনা বে গোট বাজনা মহলে গোট বাজনা বেজে উঠল গোটে যাওয়ার সময় হলো তাই গোটা उठला ঘটবা গণটপটি শিরে বলি যাই রে সবার বালাই যাই রে আরে শির পর পাগ নটপটি যাই রে তোমার বলয় যায় রে আরে শির পর পাগ নটপটি ভুলে যায় রে দূরে বলে কি সেবা গনি আরে বলা চাঁদের বদনের আগে গগনের চাঁদ কি সেবা গনি বলবে বলয় চাঁদের বদনের আগে গগনের বলি গগনের চাঁদ বলাইয়ের মুখ নয় যেন বিদুরে বলাইয়ের বকি বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে যেন মো মধু জরিছে বলাই যত থুতো থুতো বলিছে স্যার কমলে হতে যেন মধু জরিছে বলায় কমল হতে যেন মধু জরি কমলের মধুরে গলে বনমালা বাইকে তাড়বালা শ্রবণে কুণ্ডল সাজে আরে ধব ধব ধব ধবলি বলিয়া সিংহা বাজে নব নট বড় নীলম্বর লম্পে ঝম্পে আওরে আরে মদে মাতো কুঞ্জর গতি আমিটি চাহে আপন তন ছায়া রে হেরি রোকাবে হইরে বলকে দাঁড়াইলে বলে পথ মাঝে কে দাঁড়াইলে বলে লড়বে নাকি বলে পথের বলায় লড়বে নাকি বলায় লড়বে বলে পথের বলায় লড়বে বহু পথ ছোড়াবি বলে হো পত অঙ্গলি ঘন দে করর পাচনি দাবি রাঙা ধুলি গায়ে মাকে বলে কাকা কাকা কাকা কানাইয়া বলিয়া তোমারি করে তিন বেরি স্থির ভব ধরণে ভব শশী সে কর কহে হল ধর Oh. illallah সক রুণ আখি এ এ এ ও বিপি 啊！那。 সক রুণ আখি এ কাধি দে কা দিতে दीद का उलवा वो गोपाल गोटे 哈多。 সা মন্ত্র মা নন্দ রানী বাৎসল্য মনে রাঙ্গা পায় ব্রহ্মা রাখি নতায় জানু রক্ষা করু দেব কোটি তট সুজটর রক্ষা করুন যজ্ঞেশ্বর ভুজ যুগণ কাঙ্গুলি রক্ষা করুণ বনমালী কণ্ঠমুখরা কোন দিন মনি আরে মস্তক কোন শিব পৃষ্ঠ দেশে হয় কৃপ দয়ুর্ধরা কোন চক্রবাণী জলস্থলে গিরিবনে রাখিবে নজনার ধনে দশ দিকে দশ দিক আরে যত শত্রু হমিত্র রক্ষা করুন সর্বত্র নহে তুমি হও তার কাল এই সব মন্ত্র করি প্রতি অঙ্গে হস্ত ধরি সময়ের ফোটা ভালে দিল এ দাস মাধবে কয় নম্বর আনে প্রেমময় বলরামের হাতে সমর্পিল বলরামের হাতে সমর্পিল মধ্যে তুই তো বলি তাই তো আমি তোরে বলি বালকের মধ্যে তুই তো বলি তাই বিষ্ণু বল মম বাক বৈষ্ণব দিয় ইতি বল কর যোগী মে হরে কৃষ্ণ পাণি নিধায় ইতি বল কর যোগ ছন্দ যায় অপপাত নয়ন গলি বলো রাম রে রাম রে রাম রে বড় চঞ্চল জাদুয়ারে বড় চল গোপাল রে বন বন দশে দাওয়া দেখিস রে বাপান গোপালে যেন খেলার সে ভুলে থাকিস না রে হায় কানুরে দেখিও রাম কানুরে দেখিও ঘাটে মাঠে গোটে যমুনা তটে সংকটে রাখিও ঘাটে মাঠে আহার নব নিজিনিয়া চরণ কমল রবির তাপ নাহি সয় রে ঘরে রবাই কির নাহি করি আমি দারুণ কংসের ভয় রে ভয় রে আমার হাতে হাতে দিলাম তোরে বলে না হতে রজনী আনি দিবা তুমি যশোদারে প্রাণ ধনে রে দণ্ডে শতবার গোপালয় আমার নবনী চাইয়া খাই রে আরে দুগ্ধের ছাওয়াল বনে পাঠাইয়া কেমনে বাঁচিবে রে এ কেমনে বাঁচিবে মায়েরে ও জাদু আমার জাদু আমার নবী এ এ নবীনরা খা আ আলরি ওরে ওরে আমার আমার জাদু জাদু আমার ন আমার জাদু জাদু আমার নবী নবীনরা আমার জাদু ওই আমি কি করব কি করব গোপাল আমার দুধের ছাওয়াল চেয়ে খেতে জালে নারে গোপাল যেতে জানে না রে গোপাল আমার দুধের ছা চেয়ে খেতে না গোপাল আমার দুধের ছাওয়া ছেকেতে খেতে জানে না রে গোপালা খেতে ভালো মন্দ জানে না রে গোপাল আমার দুধের ছাপ ভালো মন্দ গোপাল আমার দুধের ছাছে খেতে জানে না রে আমার দুধের ছাছে খেতে খেতে জানে না রে গোপাল আমার দুধের ছাড় চেয়ে খেতে জানে না গোপাল আমার দুধের ছা চেয়ে খেতে জানে না রে গোপাল আমার দুধের ছা চেয়ে খেতে জানে না রে গোপাল আমার দুধের ছা ਦੇਖਦੇ ਜਾਣੇ ਨਾਦੇ ਗੋਪਾਲਾ ਮੜ ਦੂ ਦੇ ਰਛਾ ਦੇਖਦੇ ਜਾਣੇ ਨਾਰੇ ਦੇਖਦੇ ਜਾਣੇ ਨਾਰੇ ਗੋਪਾਲਾ ਮੜ ਦੂ ਦੇ ਰਛਾ ਦੇਖਦੇ ਗੋਪਾਲਾ ਮੜ ਦੂ ਦੇ ਰਛਾ ਦੇਖਦੇ ਜਾਣੇ ਨਾਰੇ গোপাল আমার দুধের ছান দেখতে জানে আরে গোপাল আমার দুধের আর জাদু আমার নবী দুগ্ধের ছাওয়াল বনে আজ না আছে বল নামের পানি বলরা যাইব দূর করে যাদবেন্দ্র কয় কিছু নাই ভয় সুখে রহে নিকতনে সুখে রয় নিকতে অনে সুখে রহ নিকে আমার শপথ লাগি না দায়ী ধেনু রাগে আমার শপথ লাগে কোরআনের পরাণ নীলমণি আরে নিকটে রাখিও ধেনু পুরীয় মোহন বেনু ঘরে বসি আমি আমি যেন শুনি কলাই দাইবে আগে আর শিশু বামবাগে শ্রীদাম সুদাম বাম পাশে রে তুমি তারে মাঝি ধাইও সঙ্গ চড়া না হইও মাঠে বড় ভয় আছে মাঠে বড় রিপু ভয় আছে আরে খুদা হইলে চাইয়া খাইও কত পানে চাইয়া যাইও আরে হাত তুলি দেহ মোর মাথে আহায় থাকিও রুর ছায় মিনতি করিছে মায় আরে রবি যেন না লাগয়ে গায় যাদবেন্দ্র সঙ্গে লয় বাদা পানে হাতে থইয় যাদবেন্দ্র সঙ্গে আরে বুঝিয়া যোগাব রাঙ্গা পা মায়ের প্রণাম করি চলে বাহু ধরা ধরি চারিদিকে নাচে শিশু রঙ্গে আরে কেহ কেহ হাকে ধেনো কেহ বায়ে সিংহাবেনো কেহ বা ভূষণ ভূষায় অঙ্গে কেহ বায়ে অঙ্গে বলেন বলেন কারো কাঁধে চড়ি বিনর পাগলি কারো কাঁধে গুজা মালা রে গুঞ্জ মালা রে এটা কোনটা বলছেন এটা এটা হয়ে গেছে তো এটা তো এরপরে আজও গল্পটা হবে এটা না তো না না এরপর হবে আজও গোটে কেহ আগা দেনে না মায়ের ও ভাই আ আজ গোঠে সাজ লরে মাঠে আজ সা আজ লোরে ওম বিপিন আর রঙ্গে সাজ লোরে far. রাখাল রে হাকারে আজি বিপিন বিখানন্দ বিপিন রং আজি আনন্দ আর ধরে না রে আর বিনোদ খেলা খেলবে বলে আনন্দ আরে ধরে নারে খেলা খেলবে বলে আনন্দ কারো কান্দে ছেলে বিনোদ পাগড়ি কারো গলে গুঞ্জা গাওয়া রে বলি যার মা যেমন সাজাইছে তাই কারো গলে গুঞ্জা গাওয়া রে আরে শ্যাতলহিত কারণে লভিত শ্যাতলহিত কোটি তটে অতি সবারে ভাইয়া বল রাম পুরিছে নিশান কানাইয়া পুরিছে কানাইয়া পুরিছে দে আহা কানাইয়া পুরিছে বেনো আরে উচ্চ পুচ্চ করি শ্রবণ তুলিয়া আগে চলে সব ধেন নাচ তো গাও তো বেনু বাজাও তো ধেনু চালাও তো রঙ্গে অরে ভোজন সোমবার লইয়া আগোসর যাদবেন্দ্র চলু সঙ্গে চলু সঙ্গে যাদবেন্দ্র চলু যাদব চলু একে অপরূপ গোট বিহার আরে চলিলারা কালো সবয় আবা আবা কলরব আগে তো সবে পাল আগে তো চলে উঠিল গো কর ধুলা দিনমণি ঝাপা গেলাম প্রবণের গতি না রহিল আরে শিশু পশু উচ্চস্বরে ব্রহ্মাণ্ড বেদিয়া চলে শুনিয়া ব্রহ্মায়াদি ধাইল দেখিয়া সুহা দেখি সুর মুনি বরে মঙ্গলয় উচ্চার করে ব্রজব দুদায় হুলা হুলে তাদের আনন্দ আর ধরে না ব্রজব দুগণের আনন্দ আর ধরে না তারায় আনন্দে হুলুদে ব্রজব তারায় আনন্দে হুলুদে আনন্দে ব্রজবধুগণ গণ হুলা হুলি ও যাবটে রো বাটে যাই ও অন্য মাইয়া রে ব্রজন হরি চন্দন তিলক ভালো বনে হরি চন্দন सी की पुच्चा की बंदानी बामे टोली हामे टो फूल दाम निहारी ते काम ढोली फूल ओती कुंचीता कुंता लंबी चूली মুখ নীল সর রুহ বিড়িওলি নীল সর রুহ ভুজ দণ্ড বিখণ্ডিত হেম মনে নববারিত বিদ্যুৎ স্থির জানে অতি চঞ্চল লম্বিত পিত দুটি কল কিঙ্কিনি সংযত কিন কোটি পদন পুর বাজত পঞ্চশরী কর বাদন নর্তন গীত বরি পদে নপুর বাজত পঞ্চরসে বেনু ব্যাপিত দিগ দশে বেনু ব্যাপিত যোগী যোগ ভুলে মনির ধ্যান টল

সুরা সুরাসুর বিলজ্জিত শান্ত মনে পদ সেবক দেব নৃসিংহ ভনে পদ নৃসিংহ বলে নিজ পদ্ম স্বর্ণ

का कांति जा

নেত্র মুদ্রিত করিয়া রহিবে না সমকিচিতে দুঃখতে আবিয়া যায় পদ বলেন বলেন বলেন বলেন আচ্ছা, সঙ্গে করি গোটেতে চলিলা হরি কহয়ে শুন রে ভাই না যাইব কোনো মাটে চল সবে গিরি তটে হাকাইয়া দেহ সব গা মানসী গঙ্গার জল মনোহর সুশীতল হরে তৃণ সময় আছে সুকোমল তাহে ধেনু নিয়োজিয়া ফেলিব বলিয়া যাইয়া আরে দেখিব কেমন গিরিত আরে শুনিয়া বলায় রে শোকে সিঙ্গা দিয়া চাঁদ মোকে বলায় আরে ধবলি শ্যামলি বলি ডাকে আরে পি সঙ্গী মনিস্তনে বলি ডাকে গুণমনে মনিস্তনে আরে ধেনু সব চালাইল হাকে আহা কেহ নাচে কেহ বা কেহ বর্ষ পাচে ধয় হরে গাগরণ পুরকার শুনে আহ তরুণ তনয় যত তারা ভেলয় উণমত আরে ধায়ে সবে শুনিয়া সে ধনী আরে উচ্চ কর্ণ উচ্চ পুচ্ছ ঘূর্ণি তনয়ানে বৎস আরে ধাইয়া পশিলা গোবর্ধনে রাম দামোদর সঙ্গে যায় শিশু সেই রঙ্গে রঙ্গে আরে ধেনু ফিরাইল জন জন আরে রামে কহে ওরে ভাই

Ei, নট বরবে আসিয়া গঙ্গার তীরে নানা রঙে খেলা খেলে কত কত কৌতুক বেশি কেহ যায় বিশ্ব ছাঁদে কেহ কারো চড়ে কান্দে हो नाचे क्या होगा निगाह কালে সঙ্গে কিবার গিয়া রাকাল সঙ্গে কিবা কিবার গিয়া রাকাল সঙ্গে কিবার কাল সামনে দিবার রঙ্গি কাল সামনে রিয়ারা মরি মরি কত রঙে বিহ আ Adiós. সে

গঙ্গার তীরে গঙ্গার তীরে বিহার চাঁদ মেঘে এক আঠা আয় রে এ ও শিশু গণ মরি মরি চাঁদের এক বলি দোন ভাই কিবা শেদ শ্যামল দোন ভাই কিবা বলে দন ভাই কিবা শেদ কিবা শেদ শ্যামল ভাই কিবা শেদ ভাই শিশু কেহ জল পানে ধয় অঞ্জলি পুরিয়া খায় কেহ দেখে নিজ অঙ্গ ছা মানসী আরে নিজ অঙ্গ ছায়া দেখে গঙ্গার জল বলে বলো হরিকে দেখে নিজ অঙ্গ ছা রে খেলাকে লিবে বলরে राम राम खेल শুভ কানার দিকে খবর বাটিয়া খেলো ও খেলা আর বিলো সদা 점검해라. ঘন রাম ও দাসে আরে আপন ছা অথলে ভাঙ্গে

শ্রম জলে ধারা পড়ে অঙ্গে এখন খেলিব যবে হইব বলায়ের দিকে আরে আরে না খেলিব কানার সঙ্গে

আর খেলিব বলায়ের জরে করিব খানায়ের কাঁধে খেলিব বলায়ের সাথে আরে খেলিব বলায়ের সাথে চড়িব কানায়ের কাঁধে নহে কাঁদে নিব ঘন এত ভারী তো নয় দে বলে বলায় দাদার মতন ভারী তো নয় রে এত ভারী তো নয় রে নহে নহে কান্দে নিব ঘন সা মত্ত বলাই চাঁদ কি করিতে পারে কাঁদে খেলিতে যাইতে লাগে ভয় আরে গেরুয়া লইয়া করে হারিলে সবারে মারে ঘন রাম দাস দেখি কয় মায়া যুবনে আনন্দ বাদায় উপাতিয়া বিনোদ খেলা রাকালে রাকালে ভোলা দূরে বন গেল সব আরে ধেনু না দেয় কি আবনে চকিতরা তোরা কালো গণে ধেনু না দে কি আমনে শ্রীদাম সুদাময়া দিশবে আরে দূর হইতে বেনুর অবধায় ধেনু বৎস সব উচ্চ পেলে রায় উপরে আরে পুচ্চ বেলি রায় উপরে পরে নিরকয়ে চাঁদ মুখ অন্তরে পরম সুখ রহে ধেনু কানায়ের গোচরে আরে গায়ে সব সারি সারি ঘন হাম্বা হ করি ঘন হাম্বা রব আরে গায়ে সব সারি সারি ঘন হাম্বা রব করি দাঁড়াইয়া কৃষ্ণের নিকটে আরে দুগ্ধ সাবি পরে বাটে প্রেমেতে তরঙ্গ উঠে স্নেহে গাবি সাময়ঙ্গ চাটে দেখি সব সকা গণ আবা আবা ঘনে ঘন কানুরে করিল আলিঙ্গ আরে প্রেম দাসে কহে বাণী কানার মুরলি শুনি পশু পক্ষী পাইল চেত দেখো ভাই বললেন দেখো ওর দেখো ভাই রাম ঘুন ধাম করু খেলা মানসী গঙ্গার তীরে নিরোগ

গিরি গরব করি খরব তাহি বই ভবরে শারদ শশী দমনী মুক সবা আরে চূড়ে অবতংস শিকি পুচ্ছ নব শিকে পুচ্ছ নব গন্ধে অলি বৃন্দ মনলভা দর্শনে দাবি অদর খর নয়ন সরতাড় ঘটি সমর সাজে দেখিয়াপন সমরূপ সমঠাম সমভঙ্গিম আপন সম রূপ সমর্থম নিরকি রূপ তারে পুন পুছে ব্রজে আছে দাম শ্রী দাম বসু দাম ভাব ভৈয়ারে দাম শ্রী দাম বসু আরে দে দে দে দেখো আসি গঙ্গার নীরে দ্বিতীয় বল দেবায়াসি মুখে বড় পঞ্চয়ী শশী সে কর নিকটে নাহি দূরে শশী সে নিকটে নাই কাকা কানাইয়া নাই কি তুই রে ভাবা ভা ভালো ভালো থাকে থাকে থাকে ববল দেব ময়ূরে রে শুশু শুশু বল ধবলি ফিরারে শুশু শুশু ভব ভয় নাই মারিব নাই আমার মাতার কিরারে কানাই করে মন বেনুরে অং সুমান কিঙ্কি কিঙ্কি কিঙ্কি না সে ফুলের মালা রে লম্পে ঝম্পে কম্পে কম্পে করে কুম্বে কম্বে জিনিনি তম্বে কেশরী জিনি কোটি রে তহি শোভিত কনক কিনকিনি এই মোহন মনোহর রে হর গিরি তটে রাম কান রূপে মনোহর জন্য খেল খেলত সকাগণ সঙ্গে খেলত ও সিংহাবে লাখে লাখে বাজায় ব্রজ বালকে কেহন আছে কেহ গায়ে রঙ্গে বলে রাখালে রাখালে মেলা করো এ বিনোদ খেলা চাঁদ যেন ভূমেতে লুটায় রঙ্গে খেলা খেলে ধনিষ্ঠায় আসিয়া মিলে মায়ের অভোজন সংবাদ খেলা সমাধি আশ্রম জুত হইয়া সকাগণ লইয়া সঙ্গে আরে ভোজন সম্মার ছিল ভারে ভার ভোজনে বসিলা রঙ্গে গঙ্গার পুলিনে বেড়ি সকাগণে মাঝে করি বসে কানো পারি বন পাত তাকে নীল ভাত জল ভরি সিংহাবেন আরে সকা গণ মেলি করিয়া মন্ডলে ভোজন কর সুখে আরে ভালো ভালো বলে মুখ হইতে লয়ে ভালো ভালো বলে মুখ হইতে

এই করি মনে কর এ ভোজনে এই করি মনে কর আনন্দ সাগরে ভাসে আনন্দ সাগরে ভাসে ওরে বিশ্বম্বর দাস মনে করি আসো রহে সুবলের পাশে আরে আরে অত এঠো বড় মেয়ে ট রে অত ওই এটো কি জানে কে মধু আছে কি যা খেতে বড় ভালো লাগে তোর একটু খেতে से বড় ও ভালো লাগ খেতে বড় ও ভালো লাগে একটু খেতে তোর একটু খেতে বড় ভালো লাগে खेती नानो म्यालो ला মধু রে ও রাঙায় আমরায় আমরায় ও চাঁদ মুখের বলে এত বড় মেটো লাগে কানা রে উপহার লেখ খেয়ে আমাদিকে দেখো রে এ দাসয় উদ্ধব কিছু দিতে চায় এ দাসয় কিছু দিতে এত বড় মেতো লাগে কানায় রে ভোজন সমাপি সকুব রাজ্য বালক बैठल नीपक छाय গঙ্গার নীরে সমীর মৃদু গঙ্গার নীরে সমীর শীতল করু সব সুন্দর শ্যাম শরীর শ্রীদামক করে অলসতই সুতল

কোকিল ভ্রমর কানু মুখ হেরি হেরি গাও এ শব্দ তরঙ্গ বলেন এইদিকে শ্রী রাধারানী নিত্যবোধ প্রাতকৃত্য আদি করে নন্দালয়ের রন্ধন আদি সমাপন করে যাবটি প্রত্যাবর্তন করলেন কিছুক্ষণ বিশ্রাম করে বসে আছে নিত্য অবসরে বৃন্দার প্রেরিত নর্মদা নামী মালিকন্যা সদ্য প্রস্ফুটিত মল্লিকা জাতিজুতি বহুবিধ কুসুম নিয়ে শ্রী রাধার নিকট এলেন শ্রী রাধা পরম আনন্দ ভরে তাকে জিজ্ঞাসা করলেন হে নর্মদে তুমি কোথায় থেকে এলি নর্মদা বললেন কেন বৃন্দাবন থেকে এই যে বৃন্দাদেবী পুষ্পাদি দিয়ে তোমার নিকট পাঠিয়েছি শ্রীমতী রাধারানী জিজ্ঞাসা করলেন বৃন্দাবনের কৌশল বলো তখন নর্মদা শ্রীমতীর অভিপ্রায় বুঝে বললেন যে এখন শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণের বার্তা বলতে আরম্ভ করলেন শ্রীকৃষ্ণ বনে গমন করলেন ত্রু লতা মৃগী পক্ষী সকলকে আনন্দ বংশী নিধানে আনন্দবর্ধন করে গাবিগণকে লইয়ে গোবর্ধনের দিকে গমন করলেন নর্মদার নিকট শ্রীকৃষ্ণ চরিতামৃত শ্রবণ করে বৃন্দা বেরিত কুসুম নিয়ে অপূর্ব শিল্পকলা প্রকাশপূর্বক বৈজয়ন্তীমালা রচনা করে তুলসীর হস্তে অর্পণ করে বললেন হে তুলসী এ মালা তাম্বুল প্রাণনাথকে উপহার দিয়ে কেলিকুঞ্জের অনুসন্ধান নিয়ে জেনে এস এবং শীঘ্র আগমন করো তাই পদকর্তা বললেন রাধার রাধিকা রূপ শিলইয়া তুলসী কহে মধুর কথা ও ও রা কনে রে এ কা বধু কোথায় আছে এ কিবা বধু ও তুলসি জেনে আমার বধূ ও তুলসি জেনে আমার বধু কোথায় আছে জেনে আমার বউ হইয়া মিলিবে নাগর কান আরে চতুর নিকটে কহিবে কপটে রাখিবে আপন মান হয় তুলসী তুলসী মনে দেহরসী চলিলা রায়ের বলে আরে কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা গঙ্গার কুলে এ মিলিলা গঙ্গার কুলে লে মিলিলা গঙ্গার কুলে তাই অলসতে জি বৈটল নন্দ নয়ল সতে বৈটল দূরহি গে অসবধেন ও হেরইতে যতনে এক যুগ কারণে বাবই মোহন বিন হন বিন বলেন সবদিন সবধেনু গণ লইয়া গোপ গণ নিয়জিয়া সবারে কো রিয়া সাব দা বনশোভা দেখিবার কান বলি কানু কহি ওরে ভাই খেল সবে এই ঠায় কানু আমি আসি কানন দে আরে থাকিও দাদার কাছে কেহ কোথায় যাও

হাতে পরিয়ে দেন তখন তিনি সেই চম্পক মালা দেখে রাধার বর্ণ মনে করে তিনি অধীর হবেন কৃষ্ণ যখন বললেন যে রাধারানীকে কি করে আনা তাই বৃন্দাকে বৃন্দা আর হরিতাকে জিজ্ঞাসা করছেন এখন কি করে তাকে আনা হরিতা কুসুম চরণের চরণের কোন আসি রাধারানীর এসে থাকে বনের মধ্যে তাহলে আগে ভালো করে জানতাম রাধিকার প্রিয় রাধিকার প্রিয় চোখে পুষ্প তুলি রাধিকার প্রিয় সখী পুষ্প তুলি পারে রশি আসি সুবলের হাতে দেখলাম দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন মনে তুলসী হরণ আর দেখিয়া তুলসী মনেতে হরসি দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসে 啊。 Thank you. রাখা হয় তিনি শৈবা যেমনি তুলসীকে দেখেছেন শৈবা বলছে তুলসী আজ না আমার গঙ্গাবলী সখী দুর্গা পূজার উৎসব করছেন তাই রাধাকে নিমন্ত্রণ করছেন কিন্তু তাকে ঘরেও দেখতে পেলেন না না মনেও দেখতে তখন সে তো বললেন আজকে অন্য পূজায় সে চলে গেছে নিমন্ত্রিত হয়ে হ্যাঁ আমি রবিতাম আদেশে আমি ছবি আছি সে তো আজ হয়ে গেছে আমলার ঘরে এই বলে ওনার ফোন করে একটুখানি সেই আড়ালে দেখছেন তিনি কোথায় যায় শৈবা যা দেখছে কৃষ্ণের কাছে চলে গেছে কিনা এমনি মামা দিলেন তিনি কৃষ্ণ বলছেন বলবে আমার প্রিয় তোমরা কোথায় তখন তিনি বলছেন যে না আমি তো কোনো ফল করে এই ছবিতে তাকে নিয়ে আসছি তুমি বলো তো ঠিক আছে তাকে না গরিব বৃদ্ধি নিয়ে যাও আমি এই সভা সভাসদকে নিযুক্ত করে আর এই যে মধুমঙ্গল বলে গেল সখা ঘনিষ্ঠা বলে গেল যে আজ বাবা সংবাদ পাঠিয়েছে তৎপর পাঠিয়েছে সেই কংস আজ গহনের তখন কি বললেন হ্যাঁ, তাই তো বেশ ভালো মনে তখন সর্দার বলছেন দেখো সমান নিরপেক্ষ হতে পারে তোমরা এই বলে তুলসী প্রদান এদিকে তুলসী যেমনি তিনি রাধারানী চন্দ্রে পাঠিয়ে সেনার তুলসীটি আসলে কোন থাকি সব হ্যাঁ সৌন্দর্য অমৃতে কেউ না করা সঙ্গে রসবর্তীরায় অধিকার আকুল গত বিশাখারে সে সকল ইন্দ্রিয় কহে কহে বিশাখারি এ যদি নন্দন কহে কোনটা কুণ্ডের শোভাটা পারিয়ে গেছে চল করি সুবল সকাল কান চল করি সুবল সকাল রায় কুণ্ড তীরে করল পয়া যায় আহায় রাধা প্রেমার ভরে বিনোদনাগর রাধা প্রেমা ভরে আয় ধরি সুবলের করে কাতর অন্তর ধরি সুবল আহায় কুণ্ড কশোবন হেরি মর্ণ ভোর শোভন হেরি মর্ণ ভোর বৈঠল সুবল সকা করি কোর বৈঠল সুবল সকা করি কোর বলে আর তধৈরজ ধরিতে না রে শ্রী রাধা কুণ্ডের সভাহিনী আর তৈরস ধরিতে নরে বলি আর তৈরস ধরিতে নরে রাধা আরে তো ও কিবা সে Pois só vai. राधा की वा प्रेमा prema বালা আ did.

কিবা সবার বলি রায় কানো মন লোভা বলি রাধা কুণ্ডের কিবা শোভা রায় কানো মন লোভা বলে রায় কানো মন লোভা ওই রাধা पंढर किंवा ठोवा आई कानो मनोलवा आई कानो मनोलवा आई कानो मनोलवा राधा कुंडर की वाठोवा राधा कुंडर की वाठोवा राधा कुंडर की वाठोवा রায় কানো মনলবা রায় কানো মনলবা রায় কানো মনলবা রায় কানো মনরবা রায় কানো মন বলে রাধা কুণ্ডের রাধা কুণ্ডের কি বাজবা নাই চারিদিকে সবে চারি ঘর আরে নানা মণি রত্ন ছঠা অপূর্ব পান ঘটা ঘরে স্ফটি নিতে বাদা গা রহ ঝলে মলে করে নানা মনের ছটা বলে নানা মনের ছটা ঝলে ঝলমল ঝলমল করে নানা মনের ছটা মনের ছটা ঝলমলে ঝলমল করে তাই ঝলমলে ঝলমল করে ঝলমলে ঝলমল করে নানা মনির ছটা ঝলমলে ঝলমল করে ওই ঝলমলে ঝলমল করে বলি ঝলমলে ঝলমল করে ঝলমল করে নানা মনির ছটা আহায় স্ফটিকম নিতে বাদা ঘা আরে প্রতি ঘাটের দুই পাশে হয় মনের মায় আছে আরে রতন মণ্ডব তার মাঝে আরে বৃক্ষ চারা ঘাটে ঘাটে শোবে জল সন্নে কটে অরে দুই দুই রত্ন বেদী সার চম্পকের তরু আগে

সীমের রসাল তরু তাহাতে হিন্দোলা চারু অষ্টদিকে অষ্ট কুঞ্জ সখী নামে রসপুঞ্জ আরে জয় রাধা কানু মন লভা চারি বর্ণ পদ্ম জলে তাহে মধু কর বুলে আরে কুমোদক হল্লা শোভা পা আকাশ ডাকে কিনে চক্রবাকে আরে ধনি করে কানো মন হয় শনে কৃষ্ণ কুণ্ড শোভা দেখি তৃষ্ণ আরে রাধা লাগি করে বিষা

đôi ô tí có কতাপে আমি তবই খেলা আরে অতি উৎকণ্ঠিত ধ্বনি গদ গদ বল কহে বিশাখারে যদুনন্দন কহে অনুরাগ ভরে ওগো সুন্দর ও অমরে ইতা সে সে সিন্ধ তাহা আর পরাণ বোধ আমারে সকিরে আরে শোকে এ সে যে পরা বোধ আমার গুণের কথা পারা ও তো আমারে সৌন্দর্য অমরে জয় ও গো কৃষ্ণের যে এ নমরা ক কৃষ্ণেরা বলি রৈখি রৈখি পড়ে মনে কিবার রৈখি রৈখি রৈখি সদাশি মধুর পথ রোজি রোজি নন্দ সুধা ময় গাথা চিত্তরণ অম্র তরুণে রক কি কি করিও পায় আমরিরে কহ হরে কৃষ্ণের হিরে হরে কৃষ্ণের রমা ধরি চাঁদে সর্ব ইন্দ্রিয় গলে বাদে কৃষ্ণের অধুরে চাঁদে বলে পঞ্চ ইন্দ্রিয় আকর্ষ আহা মদিরে বলে পঞ্চ বলে আখা মরি আরে নবম্বুজ যিনি বস বসনবি ঝুরি ভাতি ত্রিবঙ্গী রম্য বেশতায় আহার নিম বেশ মুকজিনী পদ্ম চাদ নয়ন কমল ফাদ নয়ন কমল মোর দিটি পয়ারতি বাডা আহা মরিরে মোর দিটি পয়ারতি আরে ম্যাগজিনি কণ্ঠ ধনি তাইকে নপুর কিন কিনি মুরলে ম অধুর ধনে তামদিরে আরে স্বর্ণর মব জন ভাতি রমাদির মোহে মাতি কর্ণস্পৃহা ও তাহাতে বাড়ায় আহা মনিরে কর্ণস্পৃহা ও তাহাত আহায় কৃষ্ণের যে অঙ্গ গন্ধ মৃগ মদ করে অন্ধ কুমকুম চন্দন দিল তাই আখামনির কুমকুম চন আরে অগুরু কর পুরতাতে যাহাতে যুবতী মাতে তাহাতে যু তাহে মোর নাশায় আকর্ষ আহা মরিরে নাশায় আরে বক্ষস্থল পরিসর নীল মণিবর ইন্দ্রনীল কপাট জি নিয়া তার সবা দুভাগুয়ার গলা ছন্দ কুটি ইন্দু শীতল অঙ্গ গলা ছন্দ কোটি ইন্দু সেই হয় মো অমর বকল ভা আহা অমর কৃষ্ণ ধরামৃতময় যার হয় সৌভাগ্যোদয় কৃষ্ণ ভাগ্যয়োদয় তার লব সে জন পায় আহা

অরে রাধা রায় উৎকণ্ঠা বাণী হে তাহা শোনে কৃষ্ণ সঙ্গ ওই উপায় চিন্তিতে আহাম উপায় রে হেন হ্যাঁ কালে শুভ কথা তুলসী আইলা তথা হ্যাঁ গুঞ্জা ও মালার সহিতে মালার আহামরি আরে কৃষ্ণ মাল্ল পূজা লইয়া তুলসী হরসিত হইয়া লাইতি তুরিত গমনে আহামরি রে আরে তারে প্রফুল্লিতা দেখি রাই হইলা মহাসুখী রায় হইলা কহে দাস ইয়ে যদু নন্দনে আহা কহে দাস বলে হ্যাঁ? তুলসী আসিয়া সব সমা সমাচার কহে তুলসী আসিয়া সব আরে শুনি শুভ দিয়ত

বংশীয় কর্ণয় ওর কৃষ্ণ অঙ্গ গন্ধ সব লাগি লাগিয়াছে তাতে সেই গন্ধ পাইয়ারা হইল বিস্মিতে প্রফুল্ল কমল নেত্র সর সরস হইল প্রফুল্ল কমল নেত্র সর সরস হইলা প্রবুল্ল অরে যেন কৃষ্ণ সর্বঙ্গের পরশ পাইলা সর্বাঙ্গ কম্পিতা ধনী হইলা

আরে তরায় বিসার লাগি সখী সখীরা কহিল আরে তাহাদের মনের হাস করিতে লাগিল আরে তর দর্শনে সাদয় আছে যাদের যাদের তরায় আরে হাসি হাসি সোমবারে কহেন ভঙ্গি কথা কথা বলেন কোনটা তুরি তো তুরি তো করহ পয়ার কাখে বসে ঝো রশি হে অহে অসুন্দরে কাহে বসে অহে সুন্দর কাহে বসে দশে তুরিত তুরিত আহি গ 少不。 মুখে ভোষে ঝো রাশি হে মন্দির মাহা কাহে বসে ঝো রাশি হে মন্দির মাহা কাহে বসে ঝো মন্দির মাহা সেনা স্বামী সু মঙ্গল সবহ তীর্থ ফলা ফানো কুণ্ড সেনা ওই ছন বচনক কল জব সব সখী হয় গুরুজন অনুমতি মাগে বহু উপহার শুকর পুর চন্দন তুলসী বচন সব সখীগণ দেহ পুঁজিবার তরে অরে বিবিধ গোচর নানায় উপহার পূজন ভাজন ভরে চিনি ফেনি কলা মাখন রসালা বেউরি কদম্ব আরে পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলাম অমৃত কেলিকায় আদুষে লাড্ডুকা সকৃত মুগদ ঝুরি ওরে দেবতা পূজনে করিলা যতনে সরকরামি ছড়ি খিরি অগুরু চন্দন ভরিলা ভাজন সুগন্ধি ফুলের মালা আরে অতুলয় অমূল কর্পুর তাম্বুল সাজিল সকল ডালা সখিনী রঙ্গিনী রূপে তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে আরে মদন মহন মহিতে যতনে করিলা রাহিক সাজে আরে সবার সত্তর করি আসে কর দেখিয়া উচর বেলা আরে জটিলা চরণ করিয়া বন্দন চলিলা সকল বালা জটিলা চরণ সকলা সকলওয়ালা বলেন সখী সাথে বলুন সখী সাথে আজি বধুর কথা কইতে কইতে বধু ধনের আর্ত ধৈর ও ধরতে রে প্রাণ ও বধুর কথা কইতে কইতে ধরেতে নারে রায়ণ রায় ঘরেতে নামে ধরেতে নারে বিষাদ নিছ নিধি করি চায় চন্দ্রমুখী ডাকে সখী বল দেখি কী कानूर तोले कोरी खेले পুরি না করিল পর পুরুষের সবরিষে ছাড়িতে নারী পা বলিব তারে চড়ি গাছে ভ্রুকটি নাচে জিভার আবার তরে সখী গণে আবৃত দনা হাস্য ননী গরু সঙ্গে লতা লজ্জা পায়া সুরাম দয়া কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ রাধিকার কন্ধে করিল বৃন্দাবন কমলে কাশী নিয়ে চন্দ্র রাধিকার গন্ধে বহিল শ্রী রাধিকার বন্ধ অকস্মাৎ ব্যাপিত হইয়া উঠিল তখন কৃষ্ণ দূরবর্তী রাধাকে মনে করে তিনি বৃন্দাকে পাঠিয়ে দিলেন তিনি বৃন্দা সেই কুন্দরা নামক তাদের রাধারানীর কাছে দেখা করে বৃন্দাকে দেখে শ্রীমতী রাধারানী জিজ্ঞাসা করছে বৃন্দে জিজ্ঞাসিলা বৃন্দা তুমি আসিত কথা হতে জিজ্ঞাসিলা বৃন্দা তুমি আসিত বৃন্দা কৃষ্ণ আবেশ রাই জিজ্ঞাসেন শিক্ষা গুরুকে বাহয় ঐতিহ কয়ে দশ দিকে তুয়া মূর্তি চয় তরু লতায় আগে মূর্তি গুরু রূপে নাচে কৃষ্ণচন্দ্র নাচেন তাহার পাচে পাছে না রাধিকা কয় হেন তুমি না জান কার উড়ি আপো প্রীতে তার মন বাবায় পদে মালিক গন্ধ আনি আছে গন্ধয় অন্ধ হইয়া কৃষ্ণ ভৃঙ্গ ভ্রমিতেছে Oh, বৃন্দা তুমি কোথায় যাবে বলো অকপটে কহি তব পাদ পদ্মের নিকটে কাপ হে রাধিকা কহে কিবা প্রয়োজন বৃন্দা কহে কহিবা রাজ্য বিবরণ সাদিকা কহে ন কহ কি কথা কম বৃন্দ কহে মাধব বি ভোর বৃন্দব বিভূষিত চাহি তব বলো বলক যাও তিনি যে তাকে বলো সেখানে রমণী স্থানে সেখানে থাকবে কেন তাকে পাঠিয়ে এই রূপে সখী দেখি এই রূপে দেখি সখী কব চন শুনি লাজে কমলামুখী সখী লাজ কমলামুখী আচরে মুখ শশী গো কানক প্রেমা অন্তরে মহাচিন্তয়ে ওই ছন ওই উপনীত ওই ছন কুণ্ডক তীরে মিলল বর সুন্দরী কুণ্ডক তীরে বৈঠল বকুল কমলে তনু তনু জ্যোতি মতি সমনি কী ছবি চলু তোর কুল যায় অঙ্গ কান্তি মালা দশ দিক কইল আলা আমার গৌরব রান ভেলতি আরে আপন ঈশ্বরী হেরি কুণ্ড ভেল পুলকিত আনন্দে চলইনি ওই চনহেরি শ্যাম হিয়া উচলই আরে ঝর ঝর ঝর হি নয়া देवी तो ही भेलायो पानी तो कोबी से पा ওরে বৃন্দ কণ করয় নাগরী সরসি কুলে বৃন্দ কে কণ অরে দেবতা পূজনে আনিল যতনে প্রাণ সখী আমার সখী রে দেখো হব কুল মূলে হের দেখো আর কুরঙ্গ তোমার মিলল তুরঙ্গি সঙ্গে বৃন্দাবন চকর আসিয়া চকরি মিলল সারিকা মিলল সুকা ও ঘুচাও মনের দুঃখ মনের দুঃখ ঘুচাও বলি বৃন্দার বচনে নাগর তখন আসিয়া বকুল পাশে আরে রায় ফল যেন নদ রায় আরে সে করো দাঁড়াইয়া হাসে কহে রাইতে কি হইয়া সকরুণ আখি কিবা কান্তি কুলের বধু আয়লা কোন তীব্র আনন্দে ভরল মোর আখি আনন্দে ভরল ওরে হেন বুঝিয়ে ধনী রসময় স্বরূপিনী করে যাতে লাভ সুখী মোরা আরে আনন্দম্বুদ নদী কিবা অমৃত বাহিনী কিবা আনন্দ আরে কিবা গাইল রাধা চন্দ্র সুখী সঙ্গে লইয়া আইলা সব সকি আইলা সব আহাই চোখ মারয়া আখি যার সুদা পানে সুকি আরে আইলা চন্দ্র বদনে আই সেই চন্দ্রাবন মরণাশা ভৃঙ্গরাজ মধু পিয়ে সে সমাজ সে পদমিনি আইলা প্রাণ ধনে সে পদমিনি আইলা ধরে মোর জীবা শোক কিলা রসাল পল্লব ধরা আরে কর্ণ হরে যার ভোসাধনে অনঙ্গ দাহন তনু দেখিয়া করুণায় জন আরে সুদা নদী আই লায়া পনে আরে ভাগ্য কল্প বৃক্ষ মর সকল নয়ন মর আরে রাই আইলা নিকটে আমার রাই আইলা কটে আমার এ বেশে সফল হইল মনে যত বিচারিল বলে মনে বেশ সফল হইল মনে যত বিচারিল এ যদু নন্দন কহে সার এ যদু নন্দন Μπολεράει κοίγει ο Σοκίν. Σοκίν. Κοίγει ο Σοκίν. Σοκίν. Κοίγει ο Σοκίν. Κοίγει Σοκίν. Κοίγει ο Σοκίν. Κοίγει Σοκίν. সিন্ধু বিহার তরঙ্গ আহায় ডুবাই অভুবন নারী প্রা আরে অঞ্জন গীর্ষেকর কিবা মত ভিঙ্গ পুঞ্জ কিবা আরে যমুনা এলা মূর্তি মতি আরে ইন্দি বড় পুঞ্জ কিবা বজশ্রী অপাঙ্গ কিবা আরে কিবা দেখি মোর প্রাণপতি হইবা মনময় হয় সেই শরীর নয় কিবা মন আরে কিবা সেই রসের সম্রাট কিবা এই সেই হয় তো তনুহীন এক রস পরবিন সে হয় আরে বুঝিতে নারি একার ঠাড় বুঝিতে আরে কি বা রস সুদানে ধি সর রস সুত বিধি আরে তার হয় বিহার পারে তার হয় কিবা প্রেম কল্প পতর প্রতি অঙ্গে প্রেম ঝরু কান্ত ভাগ্য এত কি আমার আরে মোর নেত্র ভৃঙ্গ পদ্ম কহিলায়ানন্দ সদ্ম পাহিল আরে কি বা স্ফূর্তি কহত নিশ্চয় কহিতে গদ গদ মানে পুলকিত অঙ্গ ধনে আর তো ধৈরজ ধরিতে না রে ধনের প্রেম সিন্ধু উজ্জ্বল আর তো আর তো ধৈর্য গৈখিতে গদ গদ বনে পুলকিত অঙ্গ ধনে কৈখিতে গ এ যদুনন্দন দাস সগায় এ যদুনন্দন দাস দুহু মুখ দোহো দুহু দুহু বেল ধন্য দুহু মুখ ওরাই কহে তমাল কিবা মাধব কয়ে চন্দা হয়ে তমল কিবা কেউ করে চিনি নদে কেউ করে রায় কহে তমল কিবা মাধব কহে চন্দন আর চিত্র পুতলি জন রহে রহে দহু দেখ না জানিয়ে প্রেম কেমন তুচ্ছ দেহ সখী দেখো দেখো দোহো দোহো কবি আরে থামই কে হতাব লতই না প ধনী কয়ে কা ময় ময় দেখি স্বামী ধনী কয়ে কানন আরে সকিয়ে শুনব মজ মজ পরিণা আরে চমকি চমকি কহে না নাগর কান আরে প্রতি তরু তলে দেখে গায়িক সমান আরে দুহু দুহা জবহু নিশ্চয় নিশ্চয় করি জন আরে দুহু কহি দয়ে বই ঢল পাঁচবান আরে দর্শনে নয়নে নয়নে রঘুমর লো পুলকে অগ সজনী হের দেখ দুহু দুহু প্রেম তরঙ্গ তুহুজন অঙ্গহি ঘাম ঘাম বহি গদ গদ কাহুকে না নিকষয়ে বা সুজন কম্পন হেরি হেরি লাগে দ্বন্দ্ব ମହାଜନ ଦୁହୁକ ପ୍ରେମ ଗୁରୁ ଭେଲ ଶିଷ୍ୟ ଦୁହୁକ ପ୍ରେମ ଗୁରୁ দুহু প্রেম গুরু ভেল শিষ্য শিষ্য তো নম দুহু প্রেম গুরু আরে শিকায় দোহার নিত্য অতি মনোরম উৎসৈক্য হর্ষ ভাব ভাব অলঙ্কার চাপল্য উৎসৈক্য হর্ষ ভাব আরে দুহু মন শিষ্য পড়ে ভূষণের ভাব আরে সুশৃম্বায়াদি উদ্ভাস্বর সু দীপ্ত সার্তিকা সুজিম্ব উদ্ভাস্বর এসব ভাব রাধার অধিকার অযত্মা সবাই আদি সপ্ত শব্দ অলঙ্কার অযত্মা সবাই আদি আরে স্বভাব বিলাসাদি দশ পরতা আরে ভাবয়াদি অঙ্গ যতিন মো মগদ চকিত ভাব দাবিংশতি অলঙ্কার রাধায় ভূষিত আরে নানাভাবে বিবসিত কহ কহন না যায় যদু নন্দন দাস বিস্তারিয়া গায় যদু

বলেন কিশোরী সহিত